মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبون فيهما كثير من الناس الصحة والفراغ রাহুল বুখারী ও মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমরা অন্তর নরম হওয়া সম্পর্কে এবং পৃথিবীর প্রতি অনাগ্রহী হওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করতে চাচ্ছি আশা যে আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে একে যথাযথ মূল্যায়ন করে আমল করার চেষ্টা করবেন আমরা দুনিয়াকে যেভাবে বুঝেছি দুনিয়া এমন নয় আল্লাহ তালা এইভাবে দুনিয়া ভোগ করার জন্য অনুমতি দেননি আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম দুনিয়াকে এইভাবে ভোগ করার জন্য অনুমতি দেননি আমাদের দুনিয়াকে ভোগ করা ভুল হচ্ছে যে ভুলের সংশোধন মরণের পরে ধরা পড়বে আর মরণের পরে ভুলের সংশোধন যদি বোঝা যায় সেদিন বুঝে কোনো লাভ হবে না আল্লাহ তালা বলেন বালতু ফেরুন আল হায়াত আর দুনিয়া বল তো খায়রু আবকা ওহ তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ তালা এখানে বলছেন যে তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী কেন আমাদের এই ঘর চিরস্থায়ী হলো কেন আমরা এখানে থেকে গেলাম চিরদিনের মতো এটা ভাবলাম কি করে কেন আমরা এই পৃথিবীকে এইভাবে ভালোবাসছি যা একদিন আমাকে ধোকা দিবে ফাঁকি দিবে এটা একটা প্রতারণার বস্তু আল্লাহ তালা বলেন আল্হা সুরতুমুল মানুষকে অতদিন এই পার্থিব জগতের লোভ লালসা আত্মভোলা করে রেখেছে যতদিন পর্যন্ত সে কবর না দেখেছে যখনই সে কবর দেখবে তখনই সে বুঝতে পারবে যে পৃথিবী আমাকে কিভাবে আত্মভোলা করে রেখেছে এবং পৃথিবী যে সত্যিকারই আমাকে ফাঁকি দিয়েছে ধোকা দিয়েছে এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তালা বলছেন আল্লাহ কাল্লা কখনো নহে অচিরেই তোমরা জানতে পারবে এইভাবে পৃথিবী ভোগ করার ফলাফল তুম্মা কাল্লা সৌফত আলামুন আবারও বলছি কখনো নহে অচিরেই বুঝতে পারবে তোমরা এই পৃথিবীকে ভুল বুঝে ভোগ করার ফলাফল আল্লাহ তালা এখানে বারবার সতর্ক করছেন যে যেইভাবে পৃথিবীর পিছনে তোমরা লেগেছ আসলে এটা ভুল হচ্ছে পৃথিবীর পিছনে এইভাবে লেগে পড়া অন্তত সচেতন বুদ্ধিমান মানুষের জন্য ঠিক নয় আর এ কারণে আল্লাহ তালা বলছেন যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানে তাকবিম আমরা তার আগের বাক্যে বলি আল্লাহ তালা বলছেন ও তিন ডোমর ফলের কসম ও জাইতুন জাইতুন গাছের কসম অতুরে সিনিন সাইনা পাহাড়ের কসম ওয়াহাদ আল বেলাদিল আমিন এই মক্কা নিরাপদ শহরের কসম এই চারটে জিনিসের কসম করে আমি আল্লাহ বলছি আমি মানুষকে অতি উত্তম করে আকৃতিতে বুদ্ধি দিয়ে সচেতন করে সৃষ্টি করেছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফেলিন তারপর আমি তার আচরণের কারণে আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসলে কোরআন মাজিদ যদি পড়তাম বা কেউ যদি আমাদেরকে বুঝাতো আর আমরা যদি বুঝার চেষ্টা করতাম তাহলে হয়তোবা আমরা কিছু ফল ভোগ করতাম এই জন্য আমরা দর্শক মণ্ডলীকে বলবো যে এই কথাগুলি একটু মূল্যায়ন করুন দেখুন আল্লাহ কিভাবে বলছেন আল্লাহ এখানে বলছেন মানুষ যখন পৃথিবীকে প্রাধান্য দিবে আর আমি যে জন্য সৃষ্টি করেছি সেটাকে ভুলে যাবে আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরাবো সে তখন পশু প্রাণীর মতো হবে তার জন্য আমি জাহান নামের ব্যবস্থা করেছি আমি মানুষের সুস্থতা এজন্য দিনই যে এইভাবে সে সময় কাটাবে আমি মানুষকে অবসর এই জন্য দিনই যে মানুষ এইভাবে অবসর পেলেই অন্যায়ে লিপ্ত হবে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ও ইলা রব্বিকা ফারগাব আপনি যখন আপনার দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে কঠোর এবাদত বান্দিগিতে নিজেকে আত্মনিয়োগ করুন সম্মানিত দর্শক মণ্ডলী আপনি বিশ্বাস করুন আপনার এই অবসর এইভাবে গান বাজনা শোনার জন্য নয় এই অবসর টিভির সামনে বসে থেকে ঘন্টার ঘন্টা পার করার জন্য নয় এই শরীরের সুস্থতা মানুষকে মারার জন্য নয় এই শরীরের সুস্থতা আর একজনের প্রতি আক্রমণ করার জন্য নয় একেবারেই নয় ভুল হচ্ছে আব্দুল আব্বাস আব্বাস আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন নেমাতান মাকবুল ফিহিমা কাসির নাস দুইটি আল্লাহর অনুগ্রহ রয়েছে এই অনুগ্রহ দুইটিতে মানুষ ধোকায় পড়ে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুইটি অনুগ্রহ রয়েছে যে অনুগ্রহ দুইটিতে মানুষ প্রতারণায় পড়ে তার একটি হচ্ছে আশাহা শরীরের সুস্থতা অল অবসর সম্মানিত দর্শক মণ্ডলী আপনার শরীর সুস্থ আছে বলুন তো এটা কি ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে ভোট করতে গিয়ে মিছিল বের করার জন্য এই মিছিল বের করে আপনি এই শরীরের সুস্থতাকে ব্যয় করবেন এই জন্য আপনার শরীরে সুস্থতা আছে এই জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে আড্ডা পিটবেন ঘন্টার ঘন্টা যেখানে মানুষের গিবাত হবে পরনিন্দা হবে বদনাম হবে আপনার শরীরে সুস্থতা আছে এই জন্য আপনি বাজারে গিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকবেন জি না এটা নয় এটা সচেতন মানুষের কাজ নয় এটা বুদ্ধিমান মানুষের কাজ নয় এমন মানুষ প্রতারণার মধ্যে পড়েছে সে ভুল বুঝেছে সম্মানিত দর্শক মণ্ডলী অবসর আপনি সকালে দশটার সময়তে স্কুলে গেছেন বিকাল চারটায় আসলেন তো এই চারটা থেকে পরের দিন দশটা পর্যন্ত এই অবসর সময় আপনি কিভাবে সময় ব্যয় করলেন বলুন তো দেখি আপনি কিভাবে সময় ব্যয় করলেন এটা যে আপনাকে অক্ষরে অক্ষরে বিচারের মাঠে বুঝাতে হবে যে কেয়ামতের মাঠে যে আল্লাহকে বুঝাতে হবে এটা আপনি কি করে বুঝাবেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তো বলছেন বিচারের মাঠে আদম সন্তানের পাঁকে নড়তে দেওয়া হবে না হিলতে দেওয়া হবে না তার পাঁচটি জিনিস জিজ্ঞাসা করার পূর্বে পাঁচটি বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে তার একটি হচ্ছে আনুম রেহি ফিমা আফনাহু তার বয়স সম্পর্কে কিভাবে সে অতিবাহিত করলো তার যৌবন সম্পর্কে সে কিভাবে যৌবন অতিবাহিত করলো তার উপার্জিত সম্পদ সম্পর্কে সে কিভাবে সেটা ব্যয় করলো আর কিভাবে সেটা আয় করলো এটা কি আপনি সহজ মনে করছেন আল্লাহ তালা আপনাকে অবসর দিয়েছেন টিভির সামনে বসে সময় কাটার জন্য আল্লাহ তালা আপনাকে অবসর দিয়েছেন এইভাবে আপনি বাজারে ঘুরে সময় কাটাবেন এই জন্য জি না ভুল হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী এই সময় আপনাকে একটু ধর্ম চর্চা করতে হবে একটু কোরআন চর্চা করতে হবে একটা হাদিস চর্চা করতে হবে বোখারির হাদিস বাংলাতে অনুবাদ করা আছে বইটা আপনি কিনেছেন বাড়িতে পড়ে আছে শেষ পাটে একটা হাদিস আছে কালেমা তানে দুইটি শব্দ হাবিবা তানে এলার রহমানে রাহমানের নিকটে অতীব প্রিয় সাকিলাতানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় অতীব ভারী খাফি ফতানা আলাল্লাসানে মুখে একেবারেই হালকা সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবাহান আল্লাহ আজিম কই আপনি কি কোনো সময় পড়ে দেখেছেন আপনি কি এই হাদিসটা আপনার জীবনে কোনো সময় পড়েছেন আপনি এই অবসর সময়টা কিভাবে কাটালেন বিচারের মাঠে আপনি কিভাবে জবাব দিবেন সম্মানিত দর্শক মন্ডলী বিশ্বাস করুন একটা সিংওয়ালা ছাগল যদি অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে বিচারের কাঠগড়া তাল্লাহ তালা অসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও আমরা আপনাদেরকে অনুরোধ করে বলছি অবসর সময়কে এইভাবে কাটায়েন না অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন পৃথিবীকে এইভাবে ভালোবাসেন না পৃথিবী এইভাবে ভালোবাসার বস্তু নয় মুস্তাদ ইবনে সাদ্দাদ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাদুনিয়া লীলা আখেরা ইল্লা মিসলা মায়াজল আহাদকুম ইসবাহু ফিলিয়ামে ফালিয়ান জোরবে মায়ারজে আল্লাহর নবী বলছেন পৃথিবী আর পরকাল এই দুইটার তুলনা পৃথিবী আর জান্নাত এই দুইটার তুলনা আঙ্গুলের পানি আর সাগরের পানি সমপরিমাণ আল্লাহর নবী বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি তার আঙ্গুলটা সাগরে ডুবাবে সাগরে ডুবিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি আর সাগরের পানির তুলনা হচ্ছে ইহকাল আর পরকাল সম্মানিত দর্শক মন্ডলী এটাকে আমরা বুঝাতে সক্ষম আল্লাহ তুমি তৌফিক দান করার জন্য এই বাক্যটা আমরা বুঝাতে পারি আল্লাহ আমিন আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব আপনারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যখন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা রাসুল সাল্লা সাল্লামের একটা বাণী বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আল্লাহর নবী বলছেন যে তোমার আঙ্গুলটা সাগরে ডুবাও ডুবিয়ে উঠাও দেখো তো আঙ্গুলে কতটুকু পানি আছে আর সাগরে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি হলো পৃথিবী আর সাগরের পানি হলো জান্নাত আচ্ছা এটা কি কোনো তুলনা হতে পারে আঙ্গুলে না হয় এক ফোঁটা পানি আছে এক ফোঁটা পানি নেই অর্ধ ফোঁটা আছে তো অর্ধ ফোঁটা পানি বা এক ফোঁটা পানির সাথে সাগরের পানির কোনো তুলনা করা যায় কি দিয়ে জাতিকে বুঝাবো আল্লাহর নবী এই পার্থিব জগৎকে প্রাধান্য দিতে না করলেন এটা কি দিয়ে বুঝায় এমন কোনো বাক্য থাকতো যেটা দিয়ে সমাজকে বোঝানো সহজ হতো এরপরেও বলি প্রতিপালক তুমি একটু দয়া করো যাতে করে তোমার নবীর এই বাণী আমরা মানুষকে বুঝাতে পারি মানুষ যেন পরকালমুখী হয় কেন মানুষ পৃথিবীর পিছনে পড়বে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা বলছেন মা দাত্তলে আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি মা রাত আইনুন যা চোখ কোনোদিন দেখেনি ওয়ামা সামিয়াত অজনুন যা কান কোনোদিন শোনেনি অমা খাতারা বে কালবে বাসার মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি সেটা কি সেটাই জান্নাত যার সাথে এই পৃথিবীর কোনো তুলনাই চলে না আঙ্গুলের পানির সম পরিমাণ এই জিনিস নিয়ে আমি আর আপনি কেন এত মত্ত আবু হরাইন আল্লাহ তালাহ বলেন মারা রসুল্লাহ সাল্লাম বেজাদিনা সাক্কামাইয়েত একদা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমাদের এলাকাতে পল্লীতে আগে যদি গরু ছাগল মারা যেত তাহলে তাকে টেনে বাইরে ফেলে দিয়ে আসা হতো বিলে নিচু জায়গায় ঠিক এরকমই একটা ঘটনা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে তিনি বলছেন সঙ্গী সাথী তোমাদের কে এই মরা ছাগলটা এক দেড় হামের বিনিময়ে কিনতে চাই তোমাদের কেউ কি এই মরা ছাগলটাই এক দেড় হামের বিনিময়ে কিনতে চায় সাহাবিগণ বলছেন যে কুল্লুনা লা হাজা আল্লাহর নবী আপনি এক দেড় হাম বলছেন কেন আমরা এই মরা ছাগলটা অল্প দু এক পয়সা দিয়েও কিনতে রাজি নই একে কেন কিনবো একে তো এ মরা একে তো ছোট এরপরেও কান কাটা চামড়াও কাজে লাগবে না একে নিব কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো আর দুনিয়া আহ্বান আল্লাহ মিনহাদা আলাইকুম এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ বিশাল পৃথিবী আল্লাহর কাছে তার চেয়ে অনেক অনেক অনেক বেশি তুচ্ছ এই বিশাল পৃথিবী আল্লাহর কাছে অনেক অনেক অনেক বেশি তুচ্ছ এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বুঝাতে সক্ষম পৃথিবী কি জিনিস কিছুই নয় একটা ধুলোবালির ঘর রাসুল সাল্লাম এই পৃথিবীর অবস্থানকে একদা এইভাবে বুঝাচ্ছেন তিনি একটা চাটায়ের উপরে শুয়েছিলেন তো উঠে বসেছেন শরীরে চাটায়ের দাগগুলি লেগে গেছে তখন আবদুল মাসুদ বলছেন যে আল্লাহর নবী আজকে ইহুদি খ্রিস্টানেরা কত সম্মানে বসবাস করছে আর আপনি একটা এই চাটায়ের ওপরে খালি গায়ে শুয়ে আছেন আপনি একটু দোয়া করলে তা আপনার বিষয়টি আল্লাহ আরো স্পষ্ট করে দেন তখন আল্লাহ রসুল বলছেন আব্দুল মাসুদ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক দুনিয়াতে আমি বসবাস করি পথিকের মতো শোনো পথিক পথে চলে ক্লান্ত হয়েছে গাছের ছায় অপেক্ষা করছে একটু আরাম নিচ্ছে পথিক যেমন গাছের ছায় স্থায়ী বসে থাকবে না আমি তেমন পৃথিবীতে থাকব না পথিকের গাছের ছায় বসে থাকা যেমন আমার এই পৃথিবীতে থাকা তেমন মানুষকে ভাবতে হবে মানুষ যেন পৃথিবীতে আছে একজন পথিকের মতো আমাকে আপনাকে ভাবতে হবে আমি আছি আপনি আছেন এই পৃথিবীতে একজন পথিকের মতো সম্মানিত দর্শক মন্ডলী একটা মরা কানকাটা ছাগলের মূল্যর সমপরিমাণে পৃথিবীর মূল্য নয় যদি এই বিশাল পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে একটা মাছির পরের সমান হতো ডানার সমান হতো সম্মানিত দর্শক মন্ডলী আচ্ছা একটা মাছি ডানা ঝরে পড়েছে পর ঝরে পড়েছে বলেন তো ওর কি দাম আছে আল্লাহর নবী যেটা বলেছেন আমরা সেটাই বলছি একটা হাদিস বুঝাতে পারলে আমরা সফলতা অর্জন করতে পারতাম বলুন তো একটা মাছির পরের ডানার কতটুকু মূল্য আছে এর কি মূল্য আছে আল্লাহর নবী বলছেন যে একটা মাছির ডানার পরের সমান যদি এই সারা পৃথিবীর মূল্য হতো তাহলে আল্লাহ তালা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না সম্মানিত দর্শক মণ্ডলী সারা পৃথিবীর মূল্য একটা মাছের ডানার সমপরিমাণ নয় এতটুকু আল্লাহ তালা হিসাব করলে যারা সলা তাদাই করে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না যারা জাকাত দেয় না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না যারা আল্লাহকে মানে না যারা নবীকে মানে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না আমরা বলতে চাই যে আমি আপনি পৃথিবীকে যেভাবে মূল্যায়ন করছি এই মূল্যায়ন ভুল হচ্ছে এতে আমাদের পরকাল হারাবে মর্মে আমরা অনুরোধ করব এইভাবে যেন পৃথিবীকে মূল্যায়ন না করি আবু হরাহ বলেন রাসুল সাল্লাহ আলি বলছেন লাল ফকরা আকশা আলাইকুম তোমরা গরিব হয়ে যাবে এই ভয় আমি করি নে তোমরা নিঃস্ব হয়ে যাবে এই ভয় আমি করি নে তোমরা দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না আমি ভয় করছি যে পৃথিবী তোমাদের উপরে তুলে ধরা হবে পৃথিবীর লাখো কোটি প্রযুক্তি তোমাদের সামনে পেশ করা হবে অসংখ্য উপার্জনের পথ পন্থা খুলে ধরা হবে যেমনভাবে পূর্বের মানুষের সামনে এইভাবে তুলে ধরা হয়েছিল আল্লাহ তালা তোমাদের সামনে পৃথিবীকে তুলে ধরবে নেও খাও কত খাবে কত উপার্জন করবে কে জানতো মোবাইল ফাংশানে এত টাকা উপার্জন হবে এক মিনিট মোবাইল চললে পাঁচ টাকা ইনকাম হয় এটা কারো জানা ছিল না পনেরো বছর পূর্বে কারো জানা ছিল না পনেরো বছর পূর্বে এইভাবে পৃথিবীতে বিভিন্ন উপার্জনের পথ বের হবে মুরগির চাষ করে এত টাকা হবে এটা মানুষের জানা ছিল না এই পনেরো বছরের মধ্যেই এতগুলি উপার্জনের পথ বের হয়েছে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে আরো উপার্জনের কত পথ বের হবে সেটা মানুষ আজকে ভাবতেই পারে না হুজুরের সিগনেচার পেয়ে ডেস্টিনিতে যায় জিজিয়ানে যায় লাইফ ইন্স্যুরেন্সে যায় কত উপার্জনের পথে চলে যাচ্ছে একটুকু হিসাব করছে আল্লাহর নবী কথাই বলছেন যে তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে তোমরা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে পৃথিবী তোমাদের ধ্বংস করে দিবে এটাই আমি ভয় করছি বোঝা যাচ্ছে পৃথিবী একটা প্রতারণার বস্তু মানুষ যদি একটা বাক্য মূল্যায়ন করত তাহলে মানুষের সফলতা ফিরে আসত কিন্তু মানুষ পৃথিবীকে যেভাবে ভোগ করছে একটুকু বুঝতে চায় না যে এটা ভোগ করা আমার ঠিক হচ্ছে কিনা আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তিয়াল না সে জামানুন লাইওয়ালিন নাস মা খাজা মিনহ আমিনাল হালাল আমিনাল হারাম অচিরেই মানুষের ওপর একটা যুগ জামানা চলে আসছে এমন একটা সময় চলে আসছে মানুষ পয়সা উপার্জন করবে একটুকু চিন্তা করবে না বিবেচনা করবে না এই উপার্জন বৈধ কি অবৈধ সেটা কি এখন নয় আমরা সেই প্রতারণায় কি পড়িনি আমরা সেই প্রতারণায় পড়েছি অতএব আমাদের শিক্ষণীয় জরুরি এবং পৃথিবীকে এইভাবে ভোগ করা ভুল আমরা পৃথিবীকে এইভাবে মূল্যায়ন যেন না করি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি সম্মানিত দর্শক মণ্ডলী জোর করে পৃথিবী ভোগ করার চেষ্টা করিয়েন না ভুল হবে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি টাকা বেশি আছে বড় ব্যবসা করেন টাকা কম আছে কলা বিক্রি করে খায় তার চেয়ে কম আছে চকলেট বিক্রি করে খায় এটাও যদি না থাকে তাহলে দিন মজুরি করি মানুষের বাড়িতে কাজ করব। সারাদিনে পঞ্চাশ টাকা পাবো উনপঞ্চাশ টাকা সংসারে খরচ করব। এক টাকা দান করব। আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলতে চাই যদি দিন মজুরি করে খাওয়ার কোনো সুযোগ না থাকে ভিক্ষে করে খাওয়া ভালো অবৈধ উপার্জনের চেয়ে ভিক্ষে করে খাওয়া ভালো অবৈধ উপার্জনের চেয়ে লোন নিয়ে গাড়ি বাড়ি করে অবৈধ উপার্জন করে স্ত্রীকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে দিয়ে আর এইভাবে বিলাসী জীবন কাটিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এমন একদিন চলে আসবে যেদিন আপনার বাঁচার কোনো পথঘাট থাকবে না সেই দিন কি হবে এই কারণেই আমাদের পরামর্শ একটু গ্রহণ করার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুক আবু হরাই বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজেবাতিল নার বিশ্বাহুয়াত ও হজেবাতিল জান্নাত বিল মাকারে প্রবৃত্তি দ্বারা জাহান নামকে ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা জান্নাতকে ঘেরা আছে যেভাবে পৃথিবীকে ভোগ করতে চাচ্ছেন এর নাম হচ্ছে প্রবৃত্তি প্রবৃত্তির অনুসরণ করে পরকালের সফলতা আসবে না একমাত্র নিয়ম পালন করেই পরকালীন সফলতা আসতে পারে এর বিকল্প কোনো পথ নেই আমরা সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখবো যে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীকে ঘেরে দেওয়া হয়েছে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা যদি আমরা নিয়ম নীতি অনুযায়ী চলি জান্নাত পাবো ইনশাআল্লাহ মনের ইচ্ছে মতো চললে জাহান্নাম হবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার অনেক দয়া তুমি একটু দয়া করো আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবানাকা আল্লাহমদেকা আসাদুল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তাক